সারা জাহান করলে সৃজন গো রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান সারা জাহান করলে সৃজন গো রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান সারা জাহান করলে সৃজন গো রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান সারা জাহান করলে শ্রী জনগণ অফুরন্ত দয়া তোমার সদা বহবান সারা জাহান করলে সৃজনগ রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান তুমি সবার অন্নদাতা তুমি সকল আশা তুমি সবার জীবন মরণ তুমি ভালোবাসা তুমি সবার অন্নদাতা তুমি সকল আশা তুমি সবার জীবন মরণ তুমি ভালোবাসা তুমি সকল আশা তুমি সবার জীবন মারণ তুমি ভালোবাসা সব মানুষের সেরা মানুষ সব মানুষের সেরা মানুষ করলে মোদের দাম বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান সারা জাহান করলে সৃজন রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান সারা জাহান করলে সৃজন গরহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান তুমি মালিক দেবানি সে চাঁদ সূর্য তারা আকাশ নদী পাহাড় ভূমি সকল কিছুই তোমার তুমি মালিক জীবানি সেটা সূর্য তারা আকাশ নদী পাহাড় ভূমি সকল কিছুই তোমার তুমি মালিক জীবানি সেটা সূর্য তারা আকাশ নদী পাহাড় ভূমি সকল কিছুই তোমার সাগর সমরহম তোমার সাগর সমরহম তোমার ঝরছে অভিরাম বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান সারা জাহান করলে সৃজন রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান সারা জাহান করলে সৃজন রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান